হামজার আদি আল্লাহ তালানহু নবীজিকে খুব ভালো করে জানতেন জানতেন তিনি কখনো মিথ্যা বলেন না তিনি কাউকে ধোকা দেন না কষ্ট দেন না তার চরিত্র সূর্যের মতো উজ্জ্বল জীবনের কোথাও কলঙ্ক নেই তার প্রতি হজরত হামজার কোনো সন্দেহ নেই কেন সন্দেহ করবেন হজরত হামসা শৈশব থেকে একসাথে হেসে খেলে বড় হয়েছেন এখন তো টকবগে যুবক কিন্তু এই বিশাল জীবনে কখনই কি তাকে রাগ করতে দেখেছেন কঠোর হতে দেখেছেন অনর্থক কথা বলতে দেখেছেন কখনো দেখেননি হজরত হামজা তাকে খুব ভালোবাসতেন হজরত হামজা তাকে বিশ্বাস করতেন তবে হামজা ছিলেন মুশরিক বাপদাদার ধর্মের উপর অটল ছিলেন তিনি বাপদাদাদের ধর্ম ছেড়ে দেয়া কি সহজ বিশেষ করে বীর হামজার জন্যে পেছনে তো মানুষ বলবে বাপদাদাদের ধর্ম ছেড়ে দিয়ে ভাতিজার ধর্ম ধরেছে সে ওতে হামজার মর্যাদায় আঘাত লাগবে না নেতা আব্দুল মুত্তালিবের পুত্রের জন্য এটা বড় মন্দ দেখায় এই লোকলজ্জার ভয়েই হামজা বলতে পারছিলেন না আমি মুহাম্মদকে বিশ্বাস করি বলতে পারছিলেন না মুহাম্মদের ধর্মই সত্য বলতে পারছিলেন না হাতের তৈরি ওই মূর্তিগুলোকে ভক্তি দিয়ে লাভ কি কিন্তু তার ভাগ্য ছিল সুপ্রসন্ন তার কপালে ছিল হেদায়েত তার প্রতি আল্লাহর অনুগ্রহ ছিল আল্লাহ যার কল্যাণ চান তাকে কি কেউ অন্ধ করে রাখতে পারে আটকে রাখতে পারে ওই মূর্তির খোয়ারে মক্কায় একটি পাহাড় ছিল সাফা পর্বত নাম তার এই পর্বতের পাশেই বসে আছেন আমাদের নবীজি সাল্লাহ আলিহাসাল্লাম তিনি সর্বদাই চিন্তা করেন সারা জাহানের সবগুলো মানুষকে কিভাবে মানুষ করা যায় আজও সে কথাই ভাবছেন কোলাহল মুক্ত নিবিড় শান্ত সাফা পর্বতের পাশে বসে মক্কায় একজন ভয়ঙ্কর খারাপ মানুষ ছিল নামে মানুষ হলেও কাজে শয়তানের গুরু নাম ছিল বুদ্ধির বাবা আবুল হাকাম অবশেষে সেই হল মূর্খতার বাবা আবু জাহাল আল্লাহর দিনের সাথে বেইমানি করলে এমনই হয় কি মতলবে যেন এই সাফা পাহাড়ের পাশ দিয়েই যাচ্ছিল আবু জাহাল নজর পড়ল আমাদের নবীজির প্রতি কপাল পোড়া বেইমানটি এগিয়ে গেল নবীজির দিকে নবীজিকে খুব বকাঝকা করলো পবিত্র ইসলামকে পর্যন্ত যা তা বলল নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম নীরব মুখ দিয়ে একটি কথাও বেরুচ্ছে না কি বলবেন যারা ইতর তারা গালি দেয় ভদ্রলোকেরা শুনে থাকে কিছুই বলে না নবীজিও কিছুই বললেন না তাকিয়ে রইলেন তারপর অমানুষটি একটি পাথর হাতে নিয়ে নবীজির মাথায় ছুঁড়ে মারল দরদরিয়ে বেরুতে লাগলো তাজা রক্ত রক্ততে ভিজে যাচ্ছে পবিত্র চাঁদের মতো মায়া মাখা মুখখানা কি যে রহমতের ঢেউ ছিল বুকে তার তিনি একটি কটু কথাও বললেন না বদোয়াও করলেন না চলে এলো আবু জাহাল পবিত্র কাবা ঘরের সম্মুখে মক্কার কোরাইশদের যে বৈঠক বসে সেখানে চলে এল মূর্খ নেতাদের অন্যতম আবু জাহাল তাকে দেখেই তো সকলের সে কি খুশি তার সামান্য পরে সে পথেই ফিরছিলেন হামজা শিকার থেকে ফিরছিলেন কাঁধে ধনুক ঝুলছে বীর বিক্রমে হেঁটে চলেছেন কোরাইশি যুবক শিকার মেলেনি বুঝি তাই শিকারীর মন গাম্ভীর্যে শীতল হাঁটছেন আনমনে এই পাহাড়েই থাকতো এক অবলা নারী নামধাম নেই তার কারণ সে দাসী আবদুল্লাহ ইবনে জুদানের দাসী সে লক্ষ্য করল হামজা আসছেন মোহাম্মদের চাচা আসছেন ভেতরটা তার মোচড় দিয়ে উঠল কষ্ট ও ক্ষোভের যন্ত্রণাগুলো কুটকুট করে কলজেটায় কামড়াতে লাগল আহা বিনা অপরাধে মোহাম্মদকে কি অত্যাচারটা করে গেল বেইমান আবু জাহাল সে ভাবল ঘটনাটা হামজাকে বলা দরকার হোক না সে মুশরিক নবীজির চাচা তো সে না কথাটা হামজাকে বলতেই হবে নিচে নেমে এলো সে হামজার একেবারে কাছে এসে ডাকল ও মারার বাবা এটা হামজার ডাকনাম ছিল পরিচিত জনরা তাকে এনামেই ডাকে ডাক শুনে হামজা মহিলার দিকে তাকালেন অনেকটা চমকে ওঠার মতো কি আমাকে ডাকছ হ্যাঁ তোমাকেই তো কেন কি হয়েছে যা হয়েছে তা যদি দেখতে আহা বলো না হয়েছেটা কি তারপর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে আবু জাহাল যে কাণ্ড ঘটিয়েছে সব সবিস্তারে সে খুলে বলল শুনে তো হামজার মাথায় আগুন রাগে রোষে ক্রোধে শরীর তার কাঁপছে এত বড় সাহস অবশেষে আমার ভাতিজার গায়ে হাত তুলল আবু জাহাল তাহলে তোমারও রক্ষে নেই আবু জাহাল মনে মনে স্বগতোক্তি করলেন হামজা এবং তীরের বেগে হন হন করে ছুটলেন কাবার দিকে পাষণ্ডটাকে ওখানেই পাওয়া যাবে আর পাষণ্ডের আড্ডায় যেতে যেতে হামজার মনে পড়ল কদিন পূর্বে একদিন নেতাদের আড্ডায় মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের আলোচনা তিনি শুনেছেন সেদিনই হামজা সর্বপ্রথম লক্ষ্য করেছিলেন ওদের কথায় কেমন যেন হিংসা ভয় ও অস্থিরতা নড়ে চড়ে উঠছিল তাহলে কি ওরা এমন একটা কিছুরই চিন্তা করছিল কথাগুলো ভাবতে ভাবতে কেমন যেন ভেতরটা আরো বিদ্রোহী হয়ে উঠল একরকমের সিদ্ধান্ত ও রূপান্তরের গন্ধ পেল সে তার ভেতরটার মধ্যে হামজা এখন কাবার সম্মুখে চোখের তারা দুটো পাঞ্জিরির মতো সতর্কতার সাথে গিয়ে পড়ল নেতাদের আড্ডায় কোনো বেগ পেতে হলো না আবু খুঁজে বের করতে তারপর সরাসরি গিয়ে দাঁড়ালেন আবু ঘাড়ের উপর বসে আছে আবু সুতরাং কোন রকম ভূমিকা ছাড়াই কাঁধে ঝুলিয়ে রাখা ধনুকটি নামিয়ে এনে বেদম প্রহার করলেন অপ্রস্তুত আবু জাহাল তো ব্যত্রাঘাতে দিশেহারা হতভম্ব মজলিসের সকলেই বজ্রাহত মানুষের মতো নির্বাক হয়ে তাকিয়ে রইল হামজার প্রতি কারো মুখেই কথা নেই অতঃপর চিৎকার করে উঠলেন হামজাই আবু জাহাল তুমি আমার ভাতিজাকে বকাবাদ্দি করেছ তাহলে শোনো আজ থেকে আমিও তার সাথে আছি সে যা বলে আমিও তাই বলবো যদি শক্তি থাকে তাহলে আমাকে কিছু করো দেখি হামজার কথায় ঘোর কাটল সকলের আবু জাহালের গোত্রের লোকেরা উত্তেজিত হয়ে উঠল হামজার দিকে এগিয়ে গেল আবু জাহালের প্রতিশোধ নিতে তারা বলে উঠল হামজা তুমি কি ছোট হয়ে গেলে নাকি বোকা হয়ে গেলে তুমি কি সব বকছ হামজার রাদি আল্লাহ আনহু বললেন আমি এখন স্পষ্ট বুঝতে পারছি মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম এবং তিনি যা বলেন তা সত্য তোমরা যদি সত্যবাদী হও তাহলে আমাকে আটকাও আবু জাহাল বলল আবু উমারাকে বলতে দাও খোদার কসম আমি তার ভাতিজাকে খুব মন্দ রকমের গালি দিয়েছি আবু জাহালকে সায়স্তা করতে পেরে রাগটা এখন ঠান্ডা ধীর কদমে ঘরে ফিরে এলেন হামজার রাদি আল্লাহ আনহু রাজ্যের যত ভাবনা আছে সবই এখন তার চিন্তার আকাশে বলা যায় হামজার ভাবনার আকাশে এখন এক বিশাল মেলা বসেছে ভাবনার মেলা চিন্তার মেলা সংশয়ের মেলা দুশ্চিন্তার মেলা এই মেলার সকলের সাথে এসেছে শয়তানটাও ভাবনার পোশাক পরে আত্মমর্যাদার জামা কাপড় গায়ে দিয়ে সে হামজাকে বলছে হামজা তুমি তো কোরাইশদের নেতা মোহাম্মদ একজন ছেলে মানুষ তোমারই ভাতিজা তার কথায় পরে বাপদাদার ধর্ম ছেড়ে দেবে আর ওই সারি সারি ভগবানরাই বা কি ভাববে তারা অভিশাপ দেবে না তোমায় শয়তানের কথায় আবছা অন্ধকারে দাঁড়িয়ে থাকা তালগাছের মতো মূর্তির সারিবদ্ধ ছায়াগুলো হামজার স্মৃতিতে ভেসে উঠল আসলেই কি ওরা কিছু করতে পারে চিন্তায় পড়ে গেলেন হামজা এর চাইতে বরং মরে যাওয়াই ভালো শয়তান শুধালো হামজা স্বগতোক্তি করলেন আমি কি করছি কোন দিকে যাচ্ছি আমি আমি কি মুসলমান হয়ে গেলাম কখন কিভাবে আত্মমর্যাদা বোধের এক কঠিন আঘাতে জ্বলে উঠেছিলেন হামজা তিনি মেনে নিতে পারেননি তার ভাতিজাকে কেউ মারবে আর তার কোনো সাহায্যকারী থাকবে না তাছাড়া হাসিমি বংশেরও তো একটা মর্যাদা আছে এ কারণেই আবু জাহালের মাথাটা ফাটিয়ে লাল করে দিয়েছে নিজেকে মুসলমান বলে আবু জাহালের আত্মাটাকে পিষে ফেলেছে অবশ্য এতে কোনো সন্দেহ নেই হামজা বিশ্বাস করতেন তার ভাতিজা মিথ্যা বলেন না তার কোনো উদ্দেশ্য ও মতলব নেই হামজা শুধু বীরই ছিলেন না ছিলেন বুদ্ধিমান তার অন্তরটা কাচের মতো পরিষ্কার ছিল তাই রাগের মাথায় যে কথাগুলো বলেছেন সেগুলো এখন তাকে প্রচণ্ডভাবে দোলা দিচ্ছে ভাবতে বাধ্য করছে সারা জীবন ভরে যে ধর্মকে মেনে এসেছেন তার ভেতর থেকে বেরিয়ে আসা কি এতই সহজ হামজা এখন বিব্রত অথচ সিদ্ধান্ত একটা নিতেই হবে তাকে অবশেষে আকাশের দিকে হাত তুলে মুনাজাত করলেন হে আল্লাহ ইসলাম যদি সত্যি হয় তাহলে আমার অন্তরে তার সত্যতা স্পষ্ট করে দাও আর যদি তা না হয় তাহলে আমাকে এই বিপদ থেকে রক্ষা করো হামজা হাত তুলে কাঁদছেন দর দর করে চোখের পানি ঝরছে বুক কান্নায় ভেসে যাচ্ছে আজ রাতে হামজার ঘুম হয়নি একটুও ঘুম হয়নি শয়তানের প্রবঞ্চনা আর চিন্তার ভিড়ে সারা রাত কেবল এপাশ ওপাশ করে কাটিয়েছেন আর চিন্তার রাত যে কি দীর্ঘ মনে হয় সূর্যটা বুঝি কোথাও আটকে পড়েছে অবশেষে পূব আকাশে ঝলমলিয়ে উঠল রঙিন আভা সূর্য উঠবে একটু পরেই প্রতিদিন যেভাবে উঠে পৃথিবীটা আলোকিত হয়ে উঠবে দূর অঞ্চল পর্যন্ত এক দৃষ্টিতে দেখা যাবে কিন্তু হামজার জীবনে যে অন্ধকার খেলা করছে সে অন্ধকার কি দূর হবে হামজার ভাগ্যাকাশে কি সত্যের সূর্যোদয় ঘটবে আবু বকর খাদিজা আলী যে সূর্যের সাক্ষাৎ পেয়েছেন হামজা কি সেই সূর্যের সাক্ষাৎ পাবেন যে সূর্য পাহাড়কে আলোকিত করে না আলোকিত করে পাহাড়ের অধিবাসীদেরকে অধিবাসীদের হৃদয় রাজ্যকে যে সূর্যের আলোতে মানুষ ভালোকে ভালো হিসেবে দেখতে পায় আর মন্দকে দেখতে পায় মন্দ হিসেবে হামজার আজ চিন্তার শেষ নেই মাথা চিন্তায় গিজগিজ করছে অবশেষে নবী সাল্লাহ আলী ওসাল্লামের দরবারে তিনি হাজির হয়ে বললেন ভাতিজা বড় বিপদে পড়েছি বাঁচার একটি পথ বলে দাও আমাকে নবী সাল্লাহ আলী ওসাল্লাম বললেন কি হয়েছে চাচা তোমার হামজা সব খুলে বললেন আরো বললেন আমি বুঝতে পারছি না আমি কি আলোর দিকে যাচ্ছি না ঘন অন্ধকারের দিকে ভাতিজা আমার মন বলছে বিষয়টি তুমি আমাকে বলে দিতে পারো আর কেউ নয় নবী সাল্লাহ আলী ওসাল্লাম তার মুখোমুখি হয়ে বসলেন এক আকাশ মমতা আর এক দরিয়া আন্তরিকতা নিয়ে বসলেন পরম বিশ্বাস ও দৃঢ়তার সাথে কথা বললেন হামজার সাথে ধ্বংসশীল এই পৃথিবীর কথা বললেন চিরন্তন অনন্ত অসীম পরকালের কথা বললেন বেহিস্তের শান্তি ও সুখের কথা বললেন দোজখের শাস্তি ও আজাবের কথা বললেন আহা সেই কথকতায় কি যে দরদ মাখা ছিল শীতের ভোরে দুর্বাঘাসে যেভাবে মুক্তার দানার মতো শিশির জমে থাকে আর তার ছোঁয়ায় সারা শরীরে যেমন পুলকপূর্ণ হিমেল পরশ বয়ে যায় নবীজির কথায়ও তেমনি মমতার শিশির যেন টপটপ করে ঝরে পড়ছিল আর হামজার হৃদয় মন শরীর বিশ্বাস এক অব্যক্ত খুশিতে নেচে নেচে উঠছিল নবীজির কথার অলৌকিক ছোঁয়ায় হামজার মনের সংশয় দ্বন্দ্ব চিন্তার ধুলোবালিগুলো ফোটা ফোটা করে ঝরে পড়ছিল ভেতরটা ক্রমে ক্রমে ভরিয়ে উঠছিল আলোকিত বিশ্বাসে নড়িয়ে উঠছিল ইমানের সুরভিত গন্ধে নবীজির কথা শেষ হতেই হামজা পাকা বিশ্বাসের সুরে বলে উঠলেন আমি সাক্ষ্য দিচ্ছি তুমি সত্যবাদী পরিপূর্ণ সত্যবাদী ভাতিজা বলো আমাকে তোমার দিনের কথা এই বিস্তীর্ণ আকাশের ছায়ায় আমি আর থাকতে চাই না বেদিন হয়ে এরপর হামজারাদি রাদি আল্লাহ তালানহু মুসলমান হলেন দীক্ষিত হলেন ইসলাম ধর্মে